بجل بجل پیٹھی بیٹے অজেনাও বুঝে নাও পৃথিবীতে কোনটা ভালো মন্দ এবার সবে যাও ভুলে যাও সকল দ্বিধা দ্বন্দ্ব এবার সবে যাও ভুলে যাও সকল দ্বিধা দ্বন্দ্ব অজেনাও বুঝে নাও পৃথিবীতে কোনটা ভালো মন্দ এবার সবে যাও ভুলে যাও সকল দ্বিধা দ্বন্দ্ব এবার সবে যাও ভুলে যাও সকল দ্বিধা দ্বন্দ্ব আল্লাহ তালার বান্দা সবাই জমিন আল্লাহর এই জমিনে চলতে হবে শুধু আইন তার আল্লাহ তালার বান্দা সবাই জমিন আল্লাহর এই জমিনে চলতে হবে শুধু আইন তার পার করতে হবে কায়েম দেশে করতে হবে কায়েম দেশে ইসলামী শাসনতন্ত্র এবার সবে যাও ভুলে যাও সকল দ্বিধা দ্বন্দ্ব এবার সবে যাও ভুলে যাও সকল দ্বিধা দ্বন্দ্ব আজ নাও বুঝে নাও পৃথিবীতে কোনটা ভালো মন্দ এবার সবে যাও ভুলে যাও সকল দ্বিধা দ্বন্দ্ব এবার সবে যাও ভুলে যাও সকল দ্বিধা দ্বন্দ্ব ধানের শিশার নৌকা পাল্লার দ্বন্দ্ব ছাড়িয়া আল কোরআনের ছায়া তলে যাওরে আসিয়া ধানের শিশার নৌকা পাল্লার দ্বন্দ্ব ছাড়িয়া আল কোরআনের ছায়া তলে যাওরে আসিয়া ইসলামী হুকুমত ইসলামী হুকুমত পেলে দেশটা হবে শান্ত এবার সবে যাও ভুলে যাও সকল দ্বিধা দ্বন্দ্ব এবার সবে যাও ভুলে যাও সকল দ্বিধা দ্বন্দ্ব আজ নাও বুঝে নাও পৃথিবীতে কোনটা ভালো মন্দ এবার সবে যাও ভুলে যাও সকল দ্বিধা দ্বন্দ্ব এবার সবে যাও ভুলে যাও সকল দ্বিধা দ্বন্দ্ব দুই নেত্রীর দলা দলি দেশটা রসাতল হাত পাখার বাতাসে এবার করব যে শীতল হাসিনা খালেদার দলা দলি দেশটা রসাতল হাত পাখার বাতাসে এবার করব যে শীতল পীর সাহেব নয় এলে পীর সাহেব চরমনাই এলে সবাই পাবে আনন্দ এবার সবে যাও ভুলে যাও সকল দ্বিধা দ্বন্দ্ব এবার সবে যাও ভুলে যাও সকল দ্বিধা দ্বন্দ্ব আজ নাও বুঝে নাও পৃথিবীতে কোনটা ভালো মন্দ এবার সবে যাও ভুলে যাও সকল দ্বিধা দ্বন্দ্ব এবার সবে যাও ভুলে যাও সকল দ্বিধা দ্বন্দ্ব নারীর সাথে বাতিলের সাথে যাহার আপোষ নয় সিংহ পুরুষ বাপের বেটা পীর সাহেব চর্ম নয় নারীর সাথে বাতিলের সাথে যাহার আপোষ নয় সিংহ পুরুষ বাপের বেটা পীর সাহেব চর্ম নয় খোদা ভীরু যোগ্য নেতা খোদা তা পেয়ে মোরা ধন্য এবার সবে যাও ভুলে যাও সকল দ্বিধা দ্বন্দ্ব এবার সবে যাও ভুলে যাও সকল দ্বিধা দ্বন্দ্ব আজ নাও বুঝে নাও পৃথিবীতে কোনটা ভালো মন্দ এবার সবে যাও ভুলে যাও সকল দ্বিধা দ্বন্দ্ব এবার সবে যাও ভুলে যাও সকল দ্বিধা দ্বন্দ্ব আনন্দ এবার সবে যাও ভুলে যাও সকল শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন বিশিষ্ট গীতিকার সুরকার ও ইসলামী সঙ্গীত শিল্পী রহমতুল্লাল হাবিবের কণ্ঠে বিপ্লবী পরিবেশনা বিশ্বনবীর ব্যঙ্গ কেন